আনাস রাজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মিলহানের কন্যার নিকট গেলেন এবং সেখানে তিনি বিশ্রাম করলেন অতপর তিনি হেসে উঠলেন মিলহান রাজিল্লাহ তাল্লাহ্ন এর কন্যা তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি কেন হাসছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে কতিপয় ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে এই সবুজ সমুদ্রে সফর করবে তাদের উপমা সিংহাসনে উপবিষ্ট বাদশাহদের মতো মিলহান রাজিল্লাহ তাল্লাহ্ন এর কন্যা বললেন হে আল্লাহ রসুল আল্লাহর নিকট আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন তিনি বললেন হে আল্লাহ আপনি মিলহানের কন্যাকে তাদের অন্তর্ভুক্ত করুন আবার তিনি বিশ্রাম নিলেন অতপর হেসে উঠলেন মিলহান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন এর কন্যা তাকে একইভাবে জিজ্ঞেস করলেন অথবা বললেন এ কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও পূর্বের মতো জবাব দিলেন মিলহান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন এর কন্যা বললেন আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন তিনি বললেন তুমি তাদের প্রথম দলে রয়েছ পেছনের দলে নয় বর্ণনাকারী বলেন আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেছেন অতপর তিনি উবাদাহ ইবনু সামিতের সঙ্গে বিবাহ করেন এবং কারাজার কন্যার সঙ্গে সমুদ্র ভ্রমণ করেন অতপর ফেরার সময় নিজের সাওয়ারিতে আরোহণ করলেন এবং তা থেকে পড়ে গিয়ে ঘাড় মোটকে মারা যান